بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون মুমিনগণ সফল কাম হয়ে গেছে যারা নিজেদের নামাজে বিনয় নম্র যারা অনর্থক কথাবার্তায় নির্লিপ্ত যারা জাকাত দান করে থাকে এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না অতপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমা লঙ্ঘনকারী হবে والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم যারা আমানত ও অঙ্গীকার সম্পর্কে হুঁশিয়ার থাকে এবং যারা তাদের নামাজ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 কাফির ছিল পরকালের সাক্ষাৎকে মিথ্যা বলতো এবং যাদেরকে আমি পার্থিব জীবনে সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছিলাম তারা বলল এ তো আমাদের মতোই একজন মানুষ বই নয় তোমরা যা খাও সে তাই খায় এবং তোমরা যা পান করো সেও তাই পান করে ولئن أطعتم بشرا مثلكم إنكم إذا لخاسرون যদি তোমরা তোমাদের মতোই একজন মানুষের আনুগত্য করো তবে তোমরা নিশ্চিত রূপে ক্ষতিগ্রস্ত হবে أيعدكم أنكم إذا متم وكنتم ترابا وعظاما أنكم مخرجون সে কি তোমাদেরকে এই ওয়াদা দেয় যে তোমরা মারা গেলে এবং মৃত্তিকা ও অস্থিতে পরিণত হলে তোমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে তোমাদেরকে যে ওয়াদা দেওয়া হচ্ছে তা কোথায় হতে পারে আমাদের পার্থিব জীবনই একমাত্র জীবন আমরা মরি ও বাঁচি এখানেই এবং আমরা পুনরুত্থিত হব না إن هو إلا رجل افترى على الله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 آية وآويناهما إلى ربوة ذات قرار ومعين এবং আমি মরিয়ম তনয় ও তার মাতাকে এক নিদর্শন দান করেছিলাম এবং তাদেরকে এক অবস্থানযোগ্য স্বচ্ছ পানি বিশিষ্ট টিলায় আশ্রয় দিয়েছিলাম يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم হে রসুলগণ পবিত্র বস্তু আহার করুন এবং সৎ কাজ করুন আপনারা যা করেন সে বিষয়ে আমি পরিজ্ঞাত وإن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاتقون আপনাদের এই উম্মত সব তো একই ধর্মের অনুসারী এবং আমি আপনাদের পালন কর্তা অতএব আমাকে ভয় করুন فتقطعوا أمرهم بينهم زبرا كل حزب بما لديهم فرحون অতপর মানুষ তাদের বিষয়কে বহুধা বিভক্ত করে দিয়েছে প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ মতবাদ নিয়ে আনন্দিত হচ্ছে فذرهم في غمرتهم حتى حين অতএব তাদের কিছুকালের জন্য তাদের অজ্ঞানতায় নিমজ্জিত থাকতে দিন أيحسبون أن ما نمدهم به من مال وبنين نسارع لهم في الخيرات بل لا يشعرون তারা কি মনে করে যে আমি তাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে যাচ্ছি তাতে করে তাদেরকে দ্রুত মঙ্গলের দিকে নিয়ে যাচ্ছি বরং তারা বোঝে না إن الذين هم من خشية ربهم مشفقون والذين هم بآيات ربهم يؤمنون নিশ্চয় যারা তাদের পালন কর্তার ভয়ে সন্ত্রস্ত যারা তাদের পালন কর্তার কথায় বিশ্বাস স্থাপন করে والذين هم بربهم لا يشركون والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون যারা তাদের পালন কর্তার সাথে কাউকে শরিক করে না এবং তারা যা দান করবার তা ভীত কম্পিত হৃদয়ে এ কারণে দান করে যে তারা তাদের পালন কর্তার কাছে প্রত্যাবর্তন করবে أولئك يسارعون في الخيرات وهم لها سابقون তারাই কল্যাণ দ্রুত অর্জন করে এবং তারা তাতে অগ্রগামী ولا نكلف نفسا إلا وسعها ولدينا كتاب ينطق بالحق وهم لا يظلمون আমি কাউকে তার সাধ্যাতির দায়িত্ব অর্পণ করি না আমার এক কিতাব আছে যা সত্য ব্যক্ত করে এবং তাদের প্রতি জুলুম করা হবে না بل قلوبهم في غمرة من هذا ولهم أعمال من دون ذلك هم لها عاملون না তাদের অন্তর এ বিষয়ে অজ্ঞানতায় আচ্ছন্ন এছাড়া তাদের আরো কাজ রয়েছে যা তারা করছে حتى إذا أخذنا مترفيهم بالعذاب إذا هم يجأرون এমনকি যখন আমি তাদের ঐশ্বর্যশালী লোকদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করব তখনই তারা চিৎকার জুড়ে দেবে لا تجأروا اليوم إنكم منا لا تنصرون অদ্য চিৎকার করো না তোমরা আমার কাছ থেকে নিষ্কৃতি পাবে না قد كانت آياتي تتلى عليكم فكنتم على أعقابكم تنكصون তোমাদেরকে আমার আয়াতসমূহ শোনানো হতো তখন তোমরা উল্টো পায়ে সরে পড়তে مستكبرين به سامرا تهجرون أفلم يدبروا القول أم جاءهم ما لم يأت آباءهم الأولين অহংকার করে এ বিষয়ে অর্থহীন গল্প গুজব করে যেতে অতএব তারা কি এই কালাম সম্পর্কে চিন্তা ভাবনা করে না না তাদের কাছে এমন কিছু এসেছে যা তাদের পিতৃপুরুষদের কাছে আসেনি বরং তিনি তাদের কাছে সত্য নিয়ে আগমন করেছেন এবং তাদের সত্য যদি তাদের কাছে কামনা বাসনার অনুসারী হতো তবে নভমণ্ডল ও ভূমণ্ডল এবং এগুলোর মধ্যবর্তী সবকিছুই বিশৃঙ্খল হয়ে পড়ত বরং আমি তাদেরকে দান করেছি উপদেশ কিন্তু তারা তাদের উপদেশ অনুধাবন করে না না আপনি তাদের কাছে কোনো প্রতিদান চান আপনার পালনকর্তার প্রতিদান উত্তম এবং তিনি রিজিক দাতা وإنك لتدعوهم إلى صراط مستقيم وإن الذين لا يؤمنون بالآخرة عن الصراط لناكبون আপনি তো তাদেরকে সোজা পথে দাওয়াত দিচ্ছেন আর যারা পরকাল বিশ্বাস করে না তারা সোজা পথ থেকে বিচ্যুত হয়ে গেছে ولو رحمناهم وكشفنا ما بهم من ضر للجوا في طغيانهم يعمهون যদি আমি তাদের প্রতি দয়া করি এবং তাদের কষ্ট দূর করে দেই তবুও তারা তাদের অবাধ্যতায় দিশেহারা হয়ে লেগে থাকবে আমি তাদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করেছিলাম কিন্তু তারা তাদের পালনকর্তার সামনেই নত হল না এবং কাকুতি মিনতিও করল না حتى إذا فتحنا عليهم بابا ذا عذاب شديد إذا هم فيه مبلسون অবশেষে যখন আমি তাদের জন্য কঠিন শাস্তির দ্বার খুলে দেব তখন তাতে তাদের আশা ভঙ্গ হবে وهو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون তিনি তোমাদের কান চোখ ও অন্তঃকরণ সৃষ্টি করেছেন তোমরা খুবই অল্প কৃতজ্ঞতা স্বীকার করে থাকো তিনি তোমাদেরকে পৃথিবীতে ছড়িয়ে রেখেছেন এবং তারই দিকে তোমাদেরকে সমবেত করা হবে তিনি প্রাণদান করেন এবং মৃত্যু ঘটান এবং দিবারাত্রির বিবর্তন তাঁরই কাজ তবুও কি তোমরা বুঝবে না বরং তারা বলে যেমন তাদের পূর্ববর্তীরা বলতো قالوا أئذا متنا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون তারা বলে যখন আমরা মরে যাব এবং মৃত্তিকা ও অস্থিতে পরিণত হব তখনও কি আমরা পুনরুত্থিত হব لقد وعدنا نحن وآباؤنا هذا من قبل إن هذا إلا أساطير الأولين অতীতে আমাদেরকে এবং আমাদের পিতৃপুরুষদেরকে এই ওয়াদাই দেওয়া হয়েছে এটা তো পূর্ববর্তীদের কল্পকথা বই কিছুই নয় قل لمن الأرض ومن فيها إن كنتم تعلمون বলুন পৃথিবী এবং পৃথিবীতে যারা আছে তারা কার যদি তোমরা জানো তবে বলো سيقولون لله قل أفلا تذكرون এখন তারা বলবে সবই আল্লাহর বলুন তবুও কি তোমরা চিন্তা করো না قل من رب السماوات السبع ورب العرش العظيم سيقولون لله قل أفلا تتقون বলুন সপ্তাকাশ ও মহা আরসের মালিক কে এখন তারা বলবে আল্লাহ বলুন তবুও কি তোমরা ভয় করবে না قل من بيده ملكوت كل شيء وهو يجير ولا يجار عليه إن كنتم تعلمون বলুন তোমাদের জানা থাকলে বলো কার হাতে সব বস্তুর কর্তৃত্ব যিনি রক্ষা করেন এবং যার কবল থেকে কেউ রক্ষা করতে পারে না سيقولون لله قل فأنا تسحرون بل أتيناهم بالحق وإنهم لكاذبون এখন তারা বলবে আল্লাহর বলুন তাহলে কোথা থেকে তোমাদেরকে জাদু করা হচ্ছে কিছুই নয় আমি তাদের কাছে সত্য পৌঁছিয়েছি আর তারা তো মিথ্যাবাদী ما اتخذ الله من ولد وما كان معه من إله إذا لذهب كل إله بما خلق ولعلى بعضهم على بعض سبحان الله عما يصفون আল্লাহ কোন সন্তান গ্রহণ করেননি এবং তার সাথে কোনো মাবুদ নেই থাকলে প্রত্যেক মাবুদ নিজ নিজ সৃষ্টি নিয়ে চলে যেত এবং একজন অন্য জনের উপর প্রবল হয়ে যেত তারা যা বলে তা থেকে আল্লাহ পবিত্র তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী তারা যাকে শরিক করে তিনি তা থেকে ঊর্ধ্বে বলুন হে আমার পালন কর্তা যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে তা যদি আমাকে দেখান হে আমার পালন কর্তা তবে আপনি আমাকে গোনাহগার সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন না আমি তাদেরকে যে বিষয়ের ওয়াদা দিয়েছি তা আপনাকে দেখাতে অবশ্যই সক্ষম ادفع بالتي هي أحسن السيئة نحن أعلم بما يصفون মন্দের জবাবে তাই বলুন যা উত্তম তারা যা বলে আমি সে বিষয়ে সবিশেষ অবগত وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون বলুন হে আমার পালন কর্তা আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি এবং হে আমার পালন কর্তা আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون যখন তাদের কারো কাছে মৃত্যু আসে তখন সে বলে হে আমার পালন কর্তা আমাকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করুন যাতে আমি সৎকর্ম করতে পারি যা আমি করিনি কখনই নয় এ তো তার একটি কথা মাত্র তাদের সামনে পর্দা আছে পুনরুত্থান দিবস পর্যন্ত فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون অতপর যখন সিংগায় ফুৎকার দেয়া হবে সেদিন তাদের পারস্পরিক আত্মীয়তার বন্ধন থাকবে না এবং একে অপরকে জিজ্ঞাসাবাদ করবে না যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফল কাম এবং যাদের পাল্লা হালকা হবে তারাই নিজেদের ক্ষতি সাধন করেছে এবং তারা দোজখে চিরকাল বসবাস করবে আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং তারা তাতে বিভৎস আকার ধারণ করবে তোমাদের সামনে কি আমার আয়াতসমূহ পঠিত হতো না তোমরা তো সেগুলোকে মিথ্যা বলতে قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين তারা বলবে হে আমাদের পালন কর্তা আমরা দুর্ভাগ্যের হাতে পরাভূত ছিলাম এবং আমরা ছিলাম বিভ্রান্ত জাতি ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون قال اخسأوا فيها ولا تكلمون হে আমাদের পালন কর্তা এ থেকে আমাদেরকে উদ্ধার করো আমরা যদি পুনরায় তা করি তবে আমরা গুনাহগার হব আল্লাহ বলবেন তোমরা ধিকৃত অবস্থায় এখানেই পড়ে থাকো এবং আমার সাথে কোনো কথা বলো না إنه كان فريق من عبادي يقولون ربنا آمنا فاغفر لنا يقولون ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين আমার বান্দাদের একদল বলতো হে আমাদের পালন কর্তা আমরা বিশ্বাস স্থাপন করেছি অতএব তুমি আমাদেরকে ক্ষমা করো ও আমাদের প্রতি রহম করো তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু فاتخذتموهم سخريا حتى أنسوكم ذكري وكنتم منهم تضحكون إني جزيتهم اليوم بما صبروا أنهم هم الفائزون অতপর তোমরা তাদেরকে ঠাট্টার পাত্ররূপে গ্রহণ করতে এমনকি তা তোমাদেরকে আমার স্মরণ ভুলিয়ে দিয়েছিল এবং তোমরা তাদেরকে দেখে পরিহাস করতে আজ আমি তাদেরকে তাদের সবরের কারণে এমন প্রতিদান দিয়েছি যে তারাই সফল কাম আল্লাহ বলবেন তোমরা পৃথিবীতে কি পরিমাণ বিলম্ব করলে বছরের গণনায় তারা বলবে আমরা একদিন অথবা দিনের কিছু অংশ অবস্থান করেছি অতএব আপনি গণনাকারীদেরকে জিজ্ঞেস করুন আল্লাহ বলবেন তোমরা তাতে অল্প দিনই অবস্থান করেছ যদি তোমরা জানতে তোমরা কি ধারণা করো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم অতএব শীর্ষ মহিমায় আল্লাহ তিনি সত্যিকার মালিক তিনি ব্যতীত কোনো মাবুদ নেই তিনি সম্মানিত আরসের মালিক ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون যে কেউ আল্লাহর সাথে অন্য উপাস্য ডাকে তার কাছে যার সনদ নেই তার হিসাব তার পালনকর্তার কাছে আছে নিশ্চয়ই কাফিররা সফল কাম হবে না বলুন হে আমার পালন কর্তা ক্ষমা করুন ও রহম করুন রহমকারীদের মধ্যে আপনি শ্রেষ্ঠ রহমকারী